কোনো ব্যক্তির দেহাভ্যন্তরে দুটি হৃদয় রাখেননি তোমাদের যেসব স্ত্রীকে তোমরা জিহার করো তাদেরকে আল্লাহ তোমাদের জননীয় করেননি এবং তোমাদের পালক পুত্রদেরকেও তোমাদের প্রকৃত পুত্র করেননি এসব তো হচ্ছে এমন ধরনের কথা যা তোমরা স্বমুখে উচ্চারণ করো কিন্তু আল্লাহ এমন কথা বলেন যা প্রকৃত সত্য এবং তিনি সঠিক পথের দিকে পরিচালিত করেন ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم ۖ ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما পালক পুত্রদেরকে তাদের পিতার সাথে সম্পর্কিত করে ডাকো এটি আল্লাহর কাছে বেশি ন্যায়সঙ্গত কথা আর যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তাহলে তারা তোমাদের দিনী ভাই এবং বন্ধু না জেনে যে কথা তোমরা বলো সেজন্য তোমাদের পাকড়াও করা হবে না কিন্তু তোমরা অন্তরে যে সংকল্প করো সেজন্য অবশ্যই পাকড়াও হবে আল্লাহ ক্ষমাকারী ও দয়াময় النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا নিঃসন্দেহে নবী ইমানদারদের কাছে তাদের নিজেদের তুলনায় অগ্রাধিকারী আর নবীদের স্ত্রীগণ তাদের মা কিন্তু আল্লাহর কিতাবের দৃষ্টিতে সাধারণ মুমিন ও মহাজিরদের তুলনায় আত্মীয়রা পরস্পরের বেশি হকদার তবে নিজেদের বন্ধু বান্ধবদের সাথে কোনো সদ্ব্যবহার করতে চাইলে তা তোমরা করতে পারো আল্লাহর কিতাবে এ বিধান লেখা আছে وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا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 জানানো হতো তাহলে তারা তাতেই লিপ্ত হয়ে যেত এবং ফিতনায় শরিক হবার ব্যাপারে তারা খুব কমই ইতস্তত করত তারা ইতিপূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না এবং আল্লাহর সাথে করা অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা তো হবেই قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون أو القتل وإذا لا تمتعون إلا قليلا قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم ۖ إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا হে নবী তাদেরকে বলো যদি তোমরা মৃত্যু বা হত্যা থেকে পলায়ন করো তাহলে এ পলায়নে তোমাদের কোনো লাভ হবে না এরপর জীবন উপভোগ করার সামান্য সুযোগই তোমরা পাবে তাদেরকে বলো কে তোমাদের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 সময় এমন ছিল যখন আক্রমণকারী দলকে দেখল তারা চিৎকার করে উঠল এ তো সেই জিনিসই যার প্রতিশ্রুতি আল্লাহ ও তার রসুল আমাদের দিয়েছিলেন আল্লাহ ও তার রসুলের কথা পুরোপুরি সত্য ছিল এ ঘটনা তাদের ইমান ও আত্মসমর্পণ আরও বেশি বাড়িয়ে দিল ইমানদারদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে দেখালো তাদের কেউ নিজের নজরানা পূর্ণ করেছে এবং কেউ সময় আসার প্রতীক্ষায় আছে তারা তাদের নীতি পরিবর্তন করেনি ليجزي الله الصادقين بصدقهم ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن شاء أو يتوب عليهم إن এসব কিছু হলো এজন্য যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যতার পুরস্কার দেন এবং মোনাফিকদেরকে চাইলে শাস্তি দেন এবং চাইলে তাদের তওবা কবুল করে নেন অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ও করুণাময় ورد الله الذين كفروا بغيظهم ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا আল্লাহ কাফিরদের মুখ ফিরিয়ে দিয়েছেন তারা বিফল হয়ে নিজেদের অন্তর্জালা সহকারে এমনিই ফিরে গেছে এবং মোমেনদের পক্ষ থেকে লড়াই করার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন আল্লাহ বড়ই শক্তিশালী ও পরাক্রান্ত وأنزل الذين ظاهروهم من أهل الكتاب وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب وقذف في قلوبهم الرعب فريقا فريقا تقتلون وتأسرون فريقا وأورثكم أرضهم وديارهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا তারপর আহলি কিতাবদের মধ্য থেকে যারাই এর আক্রমণকারীদের সাথে সহযোগিতা করেছিল তাদের দুর্গ থেকে আল্লাহ তাদেরকে নামিয়ে এনেছেন এবং তাদের অন্তরে তিনি এমন ভীতি সঞ্চার করেছেন যার ফলে আজ তাদের একটি দলকে তোমরা হত্যা করছ এবং অন্য একটি দলকে করছো বন্দি তিনি তোমাদেরকে তাদের জায়গা জমি ঘর বাড়ি ও ধন সম্পদের ওয়ারিস করে দিয়েছেন এবং এমন এলাকা তোমাদের দিয়েছেন যাকে তোমরা কখনো পদানত করনি আল্লাহ সর্বময় ক্ষমতা সম্পন্ন يا أيها النبي قل لأزواجك يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما হে নবী তোমার স্ত্রীদেরকে বলো যদি তোমরা দুনিয়া এবং তার ভূষণ চাও তাহলে এসো আমি তোমাদের কিছু দিয়ে ভালোভাবে বিদায় করে দেই আর যদি তোমরা আল্লাহ তার রসুল ও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 আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো আল্লাহ তো চান তোমাদের নবী পরিবার থেকে ময়লা দূর করতে এবং তোমাদের পুরোপুরি পাক পবিত্র করে দিতে واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا আল্লাহর আয়াত ও জ্ঞানের যেসব কথা তোমাদের গৃহে শোনানো হয় তা মনে রেখো অবশ্যই আল্লাহ সূক্ষ্মদর্শী ও সর্ব অবহিত إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم أعد الله لهم مغفرة وأجرا عظيما এ কথা সুনিশ্চিত যে যে পুরুষ ও নারী মুসলিম মুমিন হুকুমের অনুগত সত্যবাদী সবরকারী আল্লাহর সামনে বিনত সদগা দানকারী রোজা পালনকারী নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী এবং আল্লাহকে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 قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم ۖ في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا হে নবী স্মরণ করো যখন আল্লাহ এবং তুমি যার প্রতি অনুগ্রহ করেছিলে তাকে তুমি বলছিলে তোমার স্ত্রীকে ত্যাগ করো না এবং আল্লাহকে ভয় করো সে সময় তুমি তোমার মনের মধ্যে যে কথা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করতে চাচ্ছিলেন তুমি লোক ভয় করছিলে অথচ আল্লাহ এর বেশি হকদার যে তুমি তাকে ভয় করবে তারপর তখন তার ওপর থেকে জায়দের সকল প্রয়োজন ফুরিয়ে গেল তখন আমি সেই তালাকপ্রাপ্ত মহিলার বিয়ে তোমার সাথে দিয়ে দিলাম যাতে মুমিনদের জন্যে তাদের পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে কোনো প্রকার সংকীর্ণতা না থাকে যখন তাদের উপর থেকে তাদের প্রয়োজন ফুরিয়ে যায়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 وما ملكت أيمانهم لكي لا يكون على الم... لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما হে নবী আমি তোমার জন্য হালাল করে দিয়েছি তোমার স্ত্রীদেরকে যাদের মহর তুমি আদায় করে দিয়েছ এবং এমন নারীদেরকে যারা আল্লাহ প্রদত্ত বাদীদের মধ্য থেকে তোমার মালিকানাধীন হয়েছে আর তোমার চাচাতো ফুফাতো মামাতো খালাতো বোনদেরকে যারা তোমার সাথে হিজরত করেছে এবং এমন মুমিন নারীকে যে নিজেকে নবীর কাছে নিবেদন করেছে যদি নবী তাকে বিয়ে করতে চায় এই সুবিধা দান বিশেষ করে তোমার জন্যে অন্য মুমিনদের জন্য নয় সাধারণ মুমিনদের ওপর তাদের স্ত্রী ও বাঁধিদের ব্যাপারে আমি যে সীমারেখা নির্ধারণ করেছি তা আমি জানি তোমাকে এই সীমারেখা থেকে এজন্যে আলাদা রেখেছি যাতে তোমার কোনো সুবিধা না হয় আর আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান ترجي من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 مهينا لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا والذين يؤذون المؤمنين والمؤمنات والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ দুনিয়ায় ও আখিরাত অভিশপ্ত করেছেন এবং তাদের জন্যে লাঞ্ছনাদায়ক আজাবের ব্যবস্থা করে দিয়েছেন আর যারা মুমিন পুরুষ ও মহিলাদেরকে কোনো অপরাধ ছাড়াই কষ্ট দেয় তার একটি বড় অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝা নিজেদের ঘাড়ে চাপিয়ে নিয়েছে يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما হে নবী তোমার স্ত্রীদের কন্যাদের ও মুমিনদের নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের প্রান্ত তাদের উপর টেনে নেয় এটি অধিকতর উপযোগী পদ্ধতি যাতে তাদেরকে চিনে নেওয়া যায় এবং কষ্ট না দেয়া হয় আল্লাহ ক্ষমাশীল ও করুণাময় لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما سقفوا أخذوا وقتلوا تقتيلا سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا যদি মুনাফিকরা এবং যাদের মনে গলদ আছে তারা আর যারা মদিনায় উত্তেজনাকর গুজব ছড়ায় তারা নিজেদের তৎপরতা থেকে বিরত না হয় তাহলে আমি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার জন্যে তোমাকে উঠিয়ে দাঁড় করিয়ে দেব তারপর খুব কমই তারা নগরীতে তোমার সাথে থাকতে পারবে তাদের উপর লানত বর্ষিত হবে চার দিক থেকে যেখানে পাওয়া যাবে তাদেরকে পাকড়াও করা হবে এবং নির্দয়ভাবে হত্যা করা হবে এটি আল্লাহর সুন্নাত এ ধরনের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 এই আমানতের বোঝা উঠাবার অনিবার্য ফল হচ্ছে এই যে আল্লাহ মুনাফিক পুরুষ ও নারী এবং মুষ্টিক পুরুষ ও নারীদেরকে সাজা দেবেন এবং মমিন পুরুষ ও নারীদের তবাক কবুল করবেন আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়